বিরুদ্ধে আল্লাহ পাক বলেছেন ফাদানু বেহারবি মিনাল্লাহি ওয়া রাসুলহি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা দিতে প্রস্তুত থাকো এবার বুঝো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করি তুমি টিকতে পারবা কিনা কথাগুলো এজন্য বলেছিলাম আসলে আজ নয় বরং দুইশো বছর আগের থেকে যখন ইউরোপ ইউনানে বিজনেস সেক্টরে আধুনিক বিজনেস যোগ হয়েছে বিশ্বব্যাপী ইনপোর্ট এক্সপোর্ট এলসির মাধ্যমে বিশাল বিশাল ব্যবসা হচ্ছে বিশাল বিশাল ব্যাংক কায়েম হয়েছে তখন ব্যাংক থেকে অনেক বড় বড় অঙ্কের সুদ নিচ্ছে ব্যবসায়ীরা আর জনসাধারণ তার বাচেতকৃত টাকা ব্যাংকের মধ্যে রাখতেছে যারা অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট খুলে টাকা রাখিয়া তারা ব্যাংক থেকে সুদ নিচ্ছে আর মানুষের টাকাগুলো বড় বড় ব্যবসায়ীদেরকে দিয়া তাদের থেকে ব্যাংক সুদ নিয়ে কিছু নিজে গ্রহণ করছে বাকিটুকু অ্যাকাউন্ট হোল্ডার যারা তাদেরকে দিচ্ছে তো এটাকে যেটাকে বলে কমার্শিয়াল সুদ আচ্ছা বিজনেস বাণিজ্য করার জন্য সুদ নিজের ব্যক্তিগত প্রয়োজনে সুদ নয় এটা যখন ইউরোপে আবিষ্কার হয়েছে তখন কিছু মানুষ দুনিয়ার ভিতরে এরকমও আসছে যারা কোরআন হাদিসের রেফারেন্স দিয়া তামাম বিশ্বকে যে সুদে এখন গ্রাস করছে এই সুদকে তারা হালাল বৈধ বলে যুক্তি দিচ্ছে তারা বলছে কোরআন সুদকে হারাম করছে আমরা কোনোদিন অমান্য করি না কোরআন সুদের বিরুদ্ধে আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা করছে তাও অস্বীকার করি না সুদের ব্যাপারে যত ভয়াবহতার কথা কঠোরতার কথা কোরআনে আসে সব মানি তবে বর্তমান দুনিয়ার ব্যাংকিং কমার্শিয়াল সুদ লোনের উপরে সুদ যেটা কমার্শিয়াল লোনের জন্য সুদ গ্রহণ করে সুদের উপরে ঋণের উপরে সুদ দেয় এইটা কিন্তু কোরআনে হারাম নয় এই সুদকে কোরআন হারাম করে নেই কোরআনে হারাম করছে এমন এক সুদকে যেটা মানুষ গরিব তার খাবার প্রয়োজনে পরনের প্রয়োজনে বাচ্চা কাচ্চাকে লালন পালন করার প্রয়োজনে পরিবারের একজন সদস্যকে দাফন কাফন করার প্রয়োজনে যে সমস্ত ব্যক্তিগত একান্ত প্রয়োজনে মানুষ লোন নিত আবার যারা লোন দিত ঋণ দিত তারা আবার সুদ বসাইত কোরআন এই জাতীয় ব্যক্তিগত বজ্ঞ ঋণের উপরে সুদ বসাইতে নিষেধ করেছে এটাকেই কোরআন হারাম করছে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ব্যবসায়ীরা নিয়া ডাবল ডিডাবল লাভ করে এতগুলা জনগণের টাকা তারা ব্যবসায়ী একক বুক করিয়া সব লাভ সে নিয়ে যাবে তার মধ্য থেকে সুদস্বরূপ কিছু অংশ যদি ব্যাংকে দেয় টাকাওয়ালাদেরকে অ্যাকাউন্ট হোল্ডারদেরকে দেয় এটা তো বেইনসাফিও না এটা অযৌক্তিকও না এটা বর্তমান দুনিয়ার এই দুইশো বছর আগের বা চারশো বছর সর্বোচ্চ এর মধ্যে এটা আবিষ্কার হয়েছে এর পূর্বে কোরআনের যোগের মধ্যে কি ছিল না এই জাতীয় লোনও ছিল না লোনের উপরে জাতীয় সুদও বাসানো হয়নি অতএব কোরআনে সুদকে হারাম করছে তাও মানি মারাত্মক জিনিস সুদ তাও মানি আধুনিক বিজনেস সেক্টরে যে সুদ চালু আছে ব্যাংকিং সুদ কমার্শিয়াল সুদ এটা কিন্তু কোরআনে হারাম নয় এই হারাম নয় এর পিছনে তারা বেশ কিছু যুক্তি আর তর্ক তুলে ধরছে এগুলা খণ্ডন করা আজকের এই মজলিসের প্রথম উদ্দেশ্য এক নম্বর তারা বলেছে সুদের কথা কোরআনে হারাম করছে নবী আলাই ইসলাতামের ইন্তেকালের মাত্র কয়েক বছর কয়েক মাস আগে তথা বিদায় হজ বাসনের সময় যেমন হাদিসে আমরা পড়ছি বুখারিতেও আছে নবীর ইসলাম বিদায় বাসনে হজ্জাতুল বেদার মধ্যে বাসন দিয়েছেন সেখানে বলছেন যে সমস্ত সুদি কারবার মকুফ প্রথম সুদের কারবার যেটা আমি রহিত করলাম সেটা আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালেবের তারা এই হাদিসটার থেকে কি বুঝলো যে সুদের কারবার ইসলামে বা কোরআনে বিদায় হজ বাসনের আগে হারাম করে নাই বিদায় হজ বাসনের একাশি দিন পরে রসুলের ইন্তেকাল তাইলে ওই সময় সুদ হারাম হয়েছে এই একাশি দিনের ভিতরে সুদের বিস্তারিত ব্যাখ্যা দিয়া কনসুদ হালাল কনসুদ হারাম এইগুলা নবীজি দিয়া দুনিয়াতে উম্মদের কাছে প্রকাশ করার আগেই আল্লাহ রসুল এন্তেকাল হয়ে গেছে নাওজবিল্লা বলো তাইলে সুদের বিষয়টা অস্পষ্ট রসুলের শেষ জামানার ভিতরে সুদটা হারাম হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যাও রসুলে দিয়ে যাইতে পারেন না ইন্তেকাল হয়ে গেছে প্রথম দলিল বিদায় হজ বাসনে সুদের হারামের কথা আসছে দুই নম্বর দলিল ওমর ইবনে খাত্তাবে বলছেন আমি উদিত্তু আমার পছন্দ ছিল তিনটা কাজ নবীজি করে যাবেন কিন্তু এটা করার আগে দুনিয়ার থেকে চলে গেছেন তার মধ্যে একটা বিষয় হলো সুদের বিষয় এটা আরেকটা দলিল হাদিস থেকে তারা পাইছে আমরা যে বিগত সবকে ক্লাসে প্রমাণ করলাম যে স্পষ্ট মোমেনের উপরে মুসলমানদের জন্য সুদকে হারাম ঘোষণা করছেন আল্লাপাক কত হিজড়িতে তিন হিজড়িতে ওহুদের যুদ্ধের কিছুদিন পূর্বে মনে আছে তো এটা কনসুরার কোন আয়াত সুরা আল ইমরানের আয়াত তাইলে সুরা আল ইমরান আয়াতের মধ্যে যখন লাকুলুর স্পষ্ট ঘোষণা আসছে তাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে তোমরা বলেছিলে রসুলের মাত্র ইন্তেকালের কিছুদিন আগে বিদায় হজের মধ্যে এটা হারাম ঘোষণা হয়েছে ব্যাখ্যা দিয়ে যাইতে পারে নাই অথচ আমরা কোরআনের মধ্যে পাইলাম সুরা আলী ইমরানের এই আয়াতের মধ্যে তৃতীয় হিজড়ির চতুর্থ হিজড়ির আগে তৃতীয় হিজড়ির মধ্যে আল্লাহ পাক এই আয়াত স্পর্শ ঘোষণা করলেন এর আগে তো অন্যান্য আয়াত আছেই এখন বিদায় হজের মধ্যে কেন পুনরায় ঘোষণ ঘোষণা করলেন বিদায় হজের মধ্যে গুরুত্বপূর্ণ উন্মতের জন্য যাহা হুজুর মনে করছেন সব ঘোষণা করছেন যেটা আগে হারাম ছিল জানা হারাম ছিল তাও ঘোষণা করছেন শরাব হারাম আগে হয়েছে তাও ঘোষণা করছেন গিবত হারাম আগে হয়েছে তাও ঘোষণা করছেন অনেক কিছু হুজুর খোদবার ভিতরে সেখানে বলার কারণে এটা লাজেম নয় যে তখনই হারাম হয়েছে এর আগে হারাম ছিল না বিষয় কিন্তু এটা নয় তাহলে আমরা কোন আয়াতে কোন সুরার ভিতরে কোন সনে রিবা সংক্রান্ত আল্লাহ পাক কি কি নাজিল করলেন এই বিষয়টা গত সবকে পাইয়া একটা দাঁত ভাঙ্গা জবাব ওই বেইমানদের হয়েছে কিনা যারা সুদকে হারাম করতে চাচ্ছে যে সুদ নাকি হারাম হয়েছে রসুরের ইন্তেকালের মাত্র কিছুদিন পূর্বে আল্লাহ নবী সুদের ব্যাখ্যা দিয়ে যাইতে পারেন নাই এটা যে মিথ্যা এটা যে বানাউট কথা এটা প্রমাণ হয়েছে কিনা বলো এই এক কথা এটা বহুত একটা তাদের প্রশ্নের জবাব হয়ে গেছে এখান থেকে তারা আরো কয়েকটা যুক্তি দিয়েছে আরেকটা যুক্তি হইল কোরআনে করিমে রিবাকে হারাম করছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা আমরা মানি তবে রিবা সংক্রান্ত বিষয়গুলো কোরআনের মিনাল মোতাসাবেহাত নাওজুবিল্লা বলো মোতাসাবেহাত মানি কোরআনে করিমের আয়াত কতগুলো অকাট্য মিনহুম আয়াতুল মুহকামাতুল হুন্না উম্মুল কিতাব ওয়া ওখারু মোতাসাবিহাত যে সমস্ত কোরআনের আয়াতগুলো অস্পষ্ট স্পষ্ট না যার ব্যাখ্যা দরকার ব্যাখ্যাও সঠিকভাবে দিয়ে যাইতে পারে নাই রেবার আয়াত নাকি কি মোতাসাবেহাত কারণ কোরআন শরীফের তিরিশ পারা কোরআনে যত জায়গায় রিবা সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে কোনো জায়গার ভিতরে রিবার তারিফ সংজ্ঞা তো আল্লাহ বলেন নাই রিবা কাকে বলে এমন এমন হইলে রিবা হয় নাহলে রিবা হয় না এ ব্যাপারে কি কোরআনে আছে কোরআনে নাই কোরআন যখন রিবা সংক্রান্তে তারিফ মৌজুগ অরজুগ আয়াত বলে নাই জামে কোনো তারিফ করে নাই রিবার বিবরণ দেয় নাই রিবার প্রকার বয়ান করে নাই রিবার আকৃতি বয়ান করে নাই রিবা হারাম রিবা হারাম বলেছেন তাইলে রিবা শব্দ এটা অস্পষ্ট মিনাল সাবে হাত আর যেই সুদগুলা সুদের ব্যাপারে আয়াত মোতা মোতা মোতাসাব আয়াত হবে সেই ব্যাপারে মানুষের মতানৈক্য করার এখতিয়ার আছে কেউ এটা বলবে কেউ এ ব্যাখ্যা দিব কেউ এ ব্যাখ্যা দিব এটা কোনো অকাট্য কিছু না মোতাসাহাবিয়াতের ভিতরে একটা মোতাসাহাবিয়াত হল কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ পাক সম্পর্কে কিছু গুণাবলী এমন আছে যে গুণাবলী গুলার ব্যাখ্যা কোরআন হাদিসে স্পষ্ট দেওয়া হয়নি আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে আল্লাহর পাও আছে আল্লাহ দৌড়ে দৌড়ে আসেন যে ব্যক্তি আল্লাহর দিকে দ্রুত যাবে আল্লাহ দৌড়ে আসেন আল্লাহর দিকে হাঁটি যাবে আল্লাহ দৌড়ে আসেন বিভিন্ন রকম কথা আছে না হাদিস শরীফের মধ্যে আছে না হে আমার বন্দা তুমি আমার আমি অসুস্থ হয়ে গেলাম তুমি আমার এই আদত করলে না বিভিন্ন প্রকারের গুণাবলী আছে তো ইয়াউমা ইউকশাহু আনসাক আর রহমান আলার আর্শিস্তাওয়া আছে না নাই আল্লাহ আরশাহিমিতে বিরাজমান বসে আছেন বসার অর্থটা কি আল্লাহ আসমান থেকে নাজিল হন কেমনে অবতর অবতরণ করেন এই সমস্ত বিষয়গুলোকে মিনাল মোতাসাবেহাত বলা হয়েছে এগুলার ব্যাখ্যা একইভাবে আল্লাহ কাউকে দেন নাই আব ব্যাখ্যা কেউ কোরআন হাদিসের আলোকে এমনও দিয়েছেন কেউ তার বিবরণ দিয়েছেন বিভিন্ন কথা এখানে আছে এগুলো একটা ব্যাখ্যা অকাট্য না এটা মোতাসাবেহাত আরেক মোতাসাবেহাত আছে লাম মিম লাম রা ফা ইয়াসিন কোরআন শরীফের বহু সুরা শুরু দিয়ে আছে হরফে এগুলো এগুলা মোতাসাবেহাত এগুলো আবার আরো আরেক ধরনের মোতাসাবেহাত এগুলো এমন মোতাসাবেদ যার অর্থ আল্লাহ পাক বলেনই নেই জানানি নেই কাউকে আলিফ ইলামের অর্থ আল্লাহ পাক কাউকে জানান নেই এবং তুমি যদি বলো আলিফ থেকে অর্থ হলো আল্লাহ লাম থেকে অর্থ হলো জিব্রাইল আর মিম থেকে অর্থ হলো মোহাম্মদ রসুল্লাহ এখানে আল্লাহ পাক কোরআনের সনদ বয়ান করছেন কোরআন আল্লাহর কালাম বাহক জিব্রাইল আর প্রেরণ করছেন মোহাম্মদ রসুল কলমের মধ্যে এইগুলা অর্থ মুফাসরা করছেন কিন্তু এগুলা সব মতা সাবেয়াত এটা নিয়ে অর্থ কেউ জানে না খ্রিস্টানরা বলছিল আল্লাহ তিনটা আবার বলছিল একটা থ্রিনিটি আকিদা তিক্তবাদ তিন খোদায় মিলিয়ে এক খোদা তাদেরকে বলল তিন খোদায় আবার এক খোদা কেমনে হয় তিন খোদায় মিললে তো খোদা কয়টা হইব তিনটাই হবে আলমাইটি এক খোদা সন আর এক খোদা হোলি স্পিরিট আর এক খোদা তিন পয়েন্টসে পয়েন্ট তিনটাই খোদা গড একটা big God small God normal God medium God সব মিলিয়ে কত ওয়ান গড তার আগে বলা হয়েছিল এই পাগল এক প্লাস এক যোগ এক সমান সমান একটা লেখো যোগ লেখো আরেকটা এক লেখো যোগ লেখো আরেকটা এক লেখিয়া সমান সমান দো তখন ক্লাস ওয়ানের ছেলে যখন যোগ অঙ্কটা করতে যাবে তিনটা এক মিলি সমান সমান কত হবে এক হবে কত হবে তিন হবে তাইলে আমরা বলতে পারি আলমাইটি ওয়ান গড প্লাস কিরে son second God plus holy spirit third God সমান সমান কত থ্রি গড তারা বলে তোরা এক গড ওয়ান গড কেমনে বলি তিন গড তো ক্লাস ওয়ানের বাচ্চারা অঙ্কটা সঠিক হয় তাহলে আমাদের কথা সঠিক আর তোরা তোদের যে আকিদা বিশ্বাস থ্রিনিটি আকিদা এটা তো এমন একটা যোগ যে যোগটা ক্লাস ওয়ানের বাচ্চ ভুল ধরতে পারবে তোমাদের তখন তারা বলছিল ইন্নাহা মিনাল মোতা সাবেহাত আমাদের এই আকিরাটা মোতা সাবেহাত এটা তোমরা গোলক দাদার মতো এটা বুঝবা না এটা এই এমনি এমনি পেসপুস গড় তিনটা পয়েন্ট ও তিনটা তিনটা মিলিয়ে আবার একটা হয় কেমনে হয় এগুলো বুঝবা না এগুলো সব বুঝে আসে না এটা আল্লাহ ভালো জানেন এই শয়তানরা বলে সুরায় কোরআন শরীফের রিবা সংক্রান্ত আয়াতগুলো বলে মিনাল মোতা সাবেহাত তাই তাদের মন মতো এখন ব্যাখ্যা করতে পারবে বোঝা নাই কথা আল্লাহর পানা এই এইটা মারাত্মক একটা কোরআন নিয়া থামাশা কোরআনের অপব্যাখ্যা এই জন্যে আল্লাপাক যে বস্তুগুলোকে মোতাসাবিহাত বানান অকাট্য কোনো অর্থ দেন না এমন বস্তুর ব্যাপারে আল্লাপাক এর বিরুদ্ধে গেলে জেহাদ ঘোষণা করবেন আল্লাহ রসুল এটা কোনোদিন হতে পারে না কথা বুঝো নাই যে কাজটা এমন এটা যদি বর্জন না করো তাইলে তুমি আল্লাহ রসুলের সঙ্গে জেহাদ ঘোষণা করো যুদ্ধ ঘোষণা করো এত কঠিন কথা হাদিসের মধ্যে আসে দীর রেবান সুদের একটা টাকা খাওয়া এইটা মিনসিন ওয়া সালাসিনা জানিয়া এটা ছত্রিশ বা জানা করার থেকেও খারাপ এক টাকা সুদের খাওয়া আরেক হাদিসে আছে সুদের গুনার সত্তরটা শাখা পোশাকা আছে সত্তরটা স্তর আছে গুনার আদনাহা সবচেয়ে নিম্নমানের সুদের গুণা হইল আই ইউন কিহার রাজুল উম্মিহি নিজের মায়ের সঙ্গে অপকর্ম করা ফাইনলাম তাফ আলু ইমানদারত দাবি করবা সুদের কারবারত ছাড়বা না শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ কোরআন থেকে বলছি বেহারবি মিনাল্লাহ আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ডিক্লেয়ার করে দাও তুমি কেমন মোমেন তুমি আল্লাহ রসুলের যুদ্ধ যুদ্ধ করতেছো এমন কঠিন কথা কোরআন হাদিস যেখানে বলে এই বিধানটা অস্পষ্ট রাখিয়া রসুল চলে গেছেন এই কথা বলার অর্থ হইল আল্লাহ নবী নিজের রেসালতকে পর্যন্ত পরিপূর্ণ করেন না এই অর্থ হবে নবীর নবুয়তার রেসালতের উপর একটা বিরাট বড় কি তোহমত লাজেম আসবে আসবে কিনা কব এবার তারা বলে আচ্ছা তিন নম্বর কথা মনে আছে তো এক নম্বর কথা কি আরে আজকের বিষয়বস্তু কি যারা বিভিন্ন যুক্তি দিয়া কমার্শিয়াল সুদকে জায়েজ বলে তাদের প্রথম যুক্তি কি ছিল সুদের কারবার আল্লাপাক হারাম করছে রসুল ইন্তেকালে একাশি দিন পূর্বে তাই সুদের ব্যাখ্যা দিয়ে যাইতে পারে নাই এটা বলছিল আমরা এটার জবাব দিলাম সুরা আলে ইমরান কবে না ধরেছে দেখো দুই নম্বর বলেছিল আচ্ছা কোরআনে আসে মানলাম এটা আয়াতে মোতাসাবেয়াত তার ব্যাখ্যা আল্লাহ কোরআনে দেন নাই এটার জবাব হইল মোতাসাবেয়াত যদি হইত তাহলে আল্লাহ পাক এরকম যুদ্ধ ঘোষণা করতেন না যে বিষয়টা আল্লাহ বলেনি নাই তোমার যা মন চায় তাই ব্যাখ্যা দিতে পারবা সেই ব্যাপারে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করার কথা কেমনে বলবে আর এত সঙ্গীর গুণাইটা এটা কেমনে হবে এগুলা সব কথা নবীর নবুও তো থাকবে না যদি কথাইটা বলা হয় সুদ একটা বিধিবিধান আহাকাম হারাম হারাম বিধানের ব্যাপারে আল্লাহ নবী ব্যাখ্যা দিয়ে যাইতে পারেন নাই এর আগে ইন্তেকাল করেছেন আল্লাহ নিয়ে গেছেন তার মানে নবুত কমপ্লিট হয় নাই সুরায় মায়দাতে আল্লাহ পাক বলেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম ও আত্মাম তো আলাইকুম নিয়ামাতি ওয়ারাদি তুলাকুমুল ইসলামা দিনা দিন বিধিবিধান সব কমপ্লিট হয়ে গেছে আজকের দিবসে কথা বোঝা নাই এবার তিন নম্বর কথা আরেকটা বলল তারা বলল আচ্ছা ঠিক আছে এটা মোতাসাবিয়া তো বলি না এটা ব্যাখ্যা দিয়ে যাইতে পারেন না তাও বলি না আমরা বলি কোরআনে সুদের কোনো সংজ্ঞা দেয় নাই আরব দুনিয়াতে কোরআন যখন অবতরণ হয়েছিল অবতীর্ণ হয়েছিল তখন আরব জাতি যে সমস্ত সুদি কারবার করত যেই পন্থায় করত শুধু কোরআনে ওইগুলাকে না জায়েজ বলছে বোঝা নাই বর্তমান যুগে ওই সকল সুরত নাই আকৃতি পরিবর্ত চেঞ্জ হয়ে গেছে পাকিস্তানের সুপ্রিম আদালতে আল্লামা জাস্টিস তাকে ওসমানী সাহেব যখন জজ হিসাবে ঘোষণা দিয়েছিলেন যে সারা পাকিস্তানের ভিতরে সুদমুক্ত ব্যাংক চলতে পারে সুদের কোনো প্রয়োজন নাই সরকারের পক্ষতে বড় বড় আইনজীবীরা সুদ না জায়েজ না বলার জন্য সুদের কারবারকে বাকি রাখার জন্য বিভিন্ন যুক্তি দিয়েছিল ঐতিহাসিক সুপ্রিম কোর্টের ফায়সালা সিদ্ধান্ত বের হয়েছে আল্লাহ মাত্তাকি উসমানীর তাদের এক বিচারপতি বলছেন কোরআন যখন নাজিল হয় তখন আরবের মধ্যে সুদের কারবার ছিল সুদের কারবার ছিল কি কেউ লোন দিত অতিরিক্ত দাবি করত না এক হাজার টাকা দিলাম ছয় মাস পরে তুমি এই এক হাজার টাকাই তুমি কি আমাকে ফেরত দিবা তবে প্রতি মাসে মাসে আমাকে পাঁচ হাজার টাকা এক্সট্রা দিবা মাসে মাসে পাঁচ হাজার দিবে আরে পাঁচশো টাকা দিবে ছয় মাস পরে যখন মেয়াদ পূরণ হবে লোন দেওয়ার মেয়াদ শেষ হবে তখন এক টাকা লোন দিয়েছিলাম সে এক টাকায় ফেরত দেবে কিন্তু মাঝখানে মাসে মাসে কত দিবি পাঁচশো পাঁচশো করে দিবি এই ছিল আরব দুনিয়াতে কোরআন যখন বলে আহাল্লাহুল বাই আহার রিবা সেই যুগের সুদের কারবার বোঝো নাই কথা তাইলে এই সুদের ভিতরে লোন যখন দিচ্ছে যত টাকা লোন দিচ্ছে এই লোনের অতিরিক্ত দেয়ার কোনো শর্ত আরব জনিয়াতে ছিল ছিল না বরং লোন ওইটাই এক টাকা দিবে এক টাকা নেবে অতিরিক্ত একটা শর্ত ছিল যে মাসে মাসে আমাকে পাঁচশো টাকা দিও বুঝলো এই কথা হ্যাঁ সে যদি ছয় মাস পরে লোনটা দিতে না পারত যে আমি অপারক পারবো না তখন গ্রহীতা বলতো এক কাজ করো আমি তো আদায় করতে পারতেছি তোমার আসল টাকা তুমি আমি আরও ছয় মাসের টাইম দিয়ে দাও হ্যাঁ তবে লোনের টাকা এক হাজার ছিল আমি এর পরিবর্তে আমি পনেরোশো টাকা দেব এখন লোনও বৃদ্ধি হচ্ছে মেয়াদও কি বৃদ্ধি হচ্ছে যদি আদায় করি যে কোনো বৃদ্ধি নাই এক হাজার নিছিল এক হাজার দিবে সমান সমান আদায় না করলে খবর আছে কি খবর ছয় মাসের মেয়াদ আরও নিবে আবার ওই এক হাজার টাকা নিছিল এটা কত হয়ে যাবে গা কথা বলো না পনেরোশো হয়ে যাবে গা এইগুলা ছিল আহালে আরবে সুদের কারবার বুঝো নাই বাইরা এটা হলো লোনের সিস্টেমই অনেক সময় সময় লোন ছাড়াও সুদের কারবার আরবে হইতো এই বুঝিল ভালো করে বুঝিল জিনিসটা কিভাবে হইতো আমার এই কিতাবটা আমি বিক্রি করলাম তোমার কাছে বাকিতে এক টাকা নগদ হইলে এটার দাম কিন্তু পাঁচশো টাকা বাকিতে বাইবিন নাসিয়া যেটা আমরা পূর্বে আলোচনা করছি বাকি দিয়ে বিক্রি দাম বৃদ্ধি জায়গা আছে তো শরীয়তে এখন ছয় মাসের মধ্যে আপনি টাকা দিবেন তাই এই কিতাবের দাম কত এক হাজার এক ভালো করে খেয়াল করো ছয় মাস যখন পূরণ হবে কি হলো পূরণ হয়ে গেল এখন তুমি আমার টাকা দিতে পারো না কিতাব তো নিয়ে পড়ি সিরে ফেলছো পুরাণ করি ফেলছো আমার টাকা দিতে পারো না তখন সেই ক্ষেত্রে বলা হয় যদি তুমি আমার পাওনা টাকা এখন না দাও আরো ছয় মাস পরে দিবা বলো তাহলে কিতাবের দাম কিন্তু এক হাজার নয় পনেরোশো টাকা দিতে হবে এ খেয়াল করো এই দ্বিতীয় পদ্ধতি কিন্তু লোনের উপরে সুদ বসানো হয় নাই নাকি বাইবিন নাসিয়া করা হয়েছিল কি করা হয়েছিল বাকিতে বেচা কেনা করা হয়েছিল এবং নগদ দাম ছিল পাঁচশো বাকিতে দাম এক হাজার এক হাজার টাকা দিয়ে আপনি নিছেন ছয় মাস পরে টাকা দিবেন সব কমপ্লিট এর মধ্যে কোনো আর সমস্যা নাই এটা বাই বেচা কিনা ছয় মাসের মাথায় টাকা দিতে না পারলে তখন এবার ভেজাল কি ভেজাল যে মেয়াদ বাড়াই দেন আমি কিতাবের দাম বৃদ্ধি করে দেব ইসলাম বলে এই যে লাস্টে যে কাজটা করলে এটা সুদের কারবার বাকিতে বেশি টাকা দিয়ে বিক্রি করো এটা বাই হালাল কিন্তু ছয় মাসের মধ্যে এটা যদি পরিশোধ করতে না পারো তখন যে আবার এক টাকার পরিবর্তে পনেরোশো টাকা মূল্য দিচ্ছ বাড়া দিচ্ছ এটা কিন্তু কি কথা খেয়াল করো না সুদ তোমরা এই কথাটা ভালো করে মাথা ঢুকাও এটা একবারে অত্যন্ত জরুরি একটা কথা আমরা আজীবন একটি আয়াতকে ভুল বুঝে আসতেছি এই বিষয়টা তোমার কাছে স্পষ্ট হইলে আয়াতের ব্যাখ্যাটা সুস্পষ্ট হয়ে যাবে বলতো বাকিতে বাই করিয়া বেশিতে বেচা কেনা যায় আছে তো নগদের তুলনায় বাকিতে আমার মূল্য বেশি দিতে হবে আমাকে এটা উপরে কন্ট্যাক্ট করিয়া ছয় মাসের ইয়েতে আমি দিয়ে দিলাম এটা জায়দ হলো না না জায়দ হলো এটা বাই হলো না সুদ হইল বাইবিন সিয়া হচ্ছে কিনা আমরা বাকিতে পাই এখন মেয়াদ যখন পূরণ হইল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর টাকা দেওয়ার পালা দেয় না পারে না তখন যদি তখন আরবরা কি করত ইম্মান তাকদিনী হয়তো এখন পরিশোধ করে দাও ওয়া ইম্মান তাজিদানি অথবা তুমি এখন দাম বাড়াই দাও কত মাসের জন্য মেয়াদ লইবার লও এবং কিতাবের দাম এক হাজার না কিন্তু পনেরোশো বাম বাড়াইত এইটা ছিল কি আই মে জাহালিয়াতে সুদ বাকিতে বেচা এটা ছিল বাই পরেরটা কি হলো সুদ হয়ে গেল এইবার মাছটা বুঝো ভালো করে বুঝো আল্লাহ আকবার সুরা বাকার ভিতরে যে তারা বলছিল কালু ইন্নামাল বাই ও মিসলুর রিবা তারা প্রশ্ন করেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা বেচা কিনা তো সুদের কারবারের মতো তাইলে কেন সুদ হারাম হবে বেচা কিনা কেন হালাল হবে এই প্রশ্ন করছিল না আল্লাহবাক বলছেন আহাল্লাহুল বাই আহার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে করেছে হারাম এদের প্রশ্ন উত্তর দিয়েছিল কিনা এখানে একটা বিরাট প্রশ্ন হয় মোস্তেকরা বা ইহুদিরা যখন এখানে প্রশ্ন উপস্থাপন করে হে হে ইসলামের নবী আপনি সুদকে হারাম করলেন কেন হ্যাঁ তখন এভাবে যুক্তিটা দিত ইন্নামার রিবা মিসলুল বাই আরে বাবা সুদের কারবার তো বেচা কিনার মতো সুদের কারবার তো ব্যবসার মতো সুদকে কেন হারাম করেন কথা এমন না কোয়ার কথা ছিল কোরআনে কি ইন্নামার রিবা মিস্টুল বাই আসছে না ইন্নামাল বাই ও মিস্টুল রিবা আসছে বাই বাই তো সবাই হালাল মনে করে মুসলমানও গায়ের মুসলিমও ইন্নামাল বাই ও মিস্টুল রিবা বাই তো রিবার মতো কথা এমনি কেমনে বলার কথা কথা বলার তো সুদ বাইয়ের মতো এইভাবে বলবে বুঝো নাই কথা আল্লাহ আকবর সাঈদ ইবনে জুবাই রাজি আল্লাহ তালাহু এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলছেন যে এই আয়াতের মধ্যে যে কালু ইন্নামাল বাই ও মিশ্র রিবা এখানে বাইর থেকে উদ্দেশ্য হইল বাই বিন্যাসিয়া বাকিতে বেচা কিনা বেশি দামে বেচা কিনা বুঝছ মিশ্র রিবার অর্থ হইল ওই যখন মুদ্দত পূরণ হবে তখন টাকা পরিশোধ করতে না পারলে কি করে দেওয়া বাড়াই দেওয়া অর্থাৎ ইহুদিরা অমুসলিমরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন হে মোহাম্মদুর রসুল্লাহ আপনি একটা মাল পাঁচশো টাকার এটা বাকিতে আপনি পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা বিক্রি করাকে আপনি বৈধতা দিয়ে দিলেন মালের দাম তো মাত্র পাঁচশো বাড়াইলেন আপনি বাকিতে দেওয়ার কারণে এই কি জন্যে বাকিতে দেওয়ার কারণে বাড়াইলেন টাকা এখন দিব না এই জন্য যদি এইটা বাই এইটা আপনি জায়েজ বলেন অথচ যদি টাইম মতো ওই টাকাটা দিতে না পারে তখন যদি আমি বলি যে মুদ্দত আরও বাড়াই দিলাম আরও ছয় মাস পরে দিও তবে দামটা আর একটু বাড়াই দিই একবার তো বাড়াইছি বাইয়ের নাসিয়ার প্রথমে আউয়াল বক্তে নাকি আবার বাড়াই দিলাম পনেরোশো তাইলে ওই বাই এটাকে আপনি পরেরটাকে সুদ বলছেন হে মোহাম্মদ রসুল্লাহাম প্রথমটাকে বাই বলছেন বাইয়ের নাসিয়া এটা নাকি সুদ ইন্নামাল বাই মিস্টুর রিবা এই বাই যেটা প্রথমে জায়েজ বলছেন বাই বিন্যাসিয়া নগদ থেকে বেশি টাকা দিয়ে বিক্রি করা এই বাই বিন্যাসিয়া এটা তো শেষ পর্যন্ত সুদের মতো যাকে আপনি সুদ বলেন সেখানেও বাড়াই দেওয়া হয় এখানেও বাড়াই দেওয়া হয়েছে এটা প্রথমে বাড়াইছে এটা পরে বাড়াইছে বাড়াইছে তো মেয়াদের তাদের কথা বাড়াইছে মেয়াদের বিনিময় প্রথমে যদি বাড়াই দেয় এটা বাই হইয়া যায় লাস্টে বাড়াইলে সুদ হইয়া যায় এমন কেন হইতো ইনামাল বাই ও মিস্ত্রু রেবা দোনো কারবার তো একরকম বুঝো না এই কথা তাহলে এখানে রিবা বলিয়া লোনের রিবা উদ্দেশ্য লোনের বিনিময়ে সুদ উদ্দেশ্য নাকি বাইবিন নাসিয়ার ক্ষেত্রে টাইম মতো টাকা পরিশোধ করে দিতে না পারলে আবার মেয়াদ বাড়াইয়া মূল পণ্যের দাম বাড়াই দেওয়া এটাকে বোঝানো হয়েছে বুঝো নাই ইন্নামাল বাই ও বাইর থেকে বাইবিন নাসিয়া মুরাদ এটা হালাল মিসলুর রেবা পরে যেটা বৃদ্ধি করছে বাদাল হলুল এটা উদ্দেশ্য কথা বোঝো নাই ভাই কথা বুঝো নাই সাইদ ইবনে জোবায়ের অত্যন্ত সুন্দরভাবে বলেন আল্লামা তাফসির ইবনে আবি হাতেমের মধ্যে এটা আছে কালু সাওয়াউন মাহাল্লিল মাল ফাহুমা সাওয়াউন ফাজালিকা তালা বাইউ রিবা অর্থাৎ তারা বলতো মুসলিমরা সাওয়াউন আলাইনা ইন জিদনা ফি আউ্বালিল বাই বাইয়ের শুরু দিয়া যে বাকিতে বেশি মূল্য বাড়াই দিলাম শুরু দি বাড়াই আও এন্দা মাহাল্লিল মাল অথবা টাকা দেওয়ার সময় মেয়াদ পূর্ণ হওয়ার সময় বাড়াই কথা দুইটা তো এক ফাহুমা সাওয়া ফাহুমা বলো না বোঝো না কথাটা এই এই সাওয়া মিস্ত্রু মানে সাওয়া ইন্নামাল ও মিস্ত্রু রেওয়া বাইয়ের আরম্ভে বৃদ্ধি করা শেষে বৃদ্ধি করা সমান কথা এই তারা প্রশ্নটা করেছিল তাইলে আমরা জানলাম কালু ইন্নামাল ও মিস্ত্রু রিবা এই ব্যাপারে রেবার অর্থ কি আর বাই অর্থ কি আমরা আলোচনা করতেছিলাম আর একটা কথা মনে আছে নাকি সেটা কি ওই বিচারকরা বলেছিল কোরআন যখন আহাল্লাহুল বাইয়া হারামার রিবা বলে তো আরবে যেই সমস্ত সুদের কারবার চালু ছিল শুধু এইগুলোকে হারাম করছে ওই ধরনকে হারাম করছে তার অর্থ হইল বর্তমান কমার্শিয়াল সুদের ধরন কিন্তু ওই ধরন এক না কেন তারা বলে আমরা বিচার আমরা তাফসিরের কিতাব দেখলাম অনেক কিতাব দেখলাম ফখরুদ্দিন রাজির তাফসিরে কাবির দেখলাম বাহরুল মহিদ দেখলাম অনেক কিতাব দেখলাম আমরা পাইলাম কি যে সুদের টাকা দেওয়ার সময় লোন দেওয়ার সময় লোনের উপরে টাকা বৃদ্ধি করা হইতো না বরং মাসে মাসে হইতো অথবা মেয়াদ টাকা পরিশোধের মেয়াদ এসে গেলে হ্যাঁ তখন যদি দিতে না পারত টাকা আদায় করতে না পারত তখন কি করত বৃদ্ধি করত এই দুইটা সুরত আমরা পাচ্ছি নাকি না আর বর্তমান কমার্শিয়াল লোনের ভিতরে ব্যাংক কিন্তু যেদিন আপনি লোন মঞ্জুরি করবেন ওই কন্ট্রাক্ট নামায় লিখে দিবেন নিবেন এক কোটি দিতে হবে দেড় কোটি তাহলে বর্তমান দুনিয়ার কমার্শিয়াল সুদের মধ্যে তো মূল লোনের উপরে কি প্রথমেই সুদ বসাই দেওয়া হয় নিবেন এক লক্ষ নিবেন এক কোটি দিবেন এত তাহলে নেওয়া একরকম দেওয়া আর একরকম আর আইয়ামে জাহেলিয়ত যেই যুগে কোরআন অবতীর্ণ হয়েছিল সেই যুগে আরবদের মধ্যে কোন সুদ প্রচলন ছিল নিবেন এক হাজার দিব না এক হাজার তবে মাসে মাসে পাঁচশো টাকা অথবা দিতে না পারলে তখন বৃদ্ধি হইতো পরে বৃদ্ধি হইতো হ্যাঁ কেরে এক হাজার উপরে বৃদ্ধি হবে দেড় হাজার কবে দিতে না পারলে তাহলে এই দুইশোর ছিল কোরআনের নজুরের সময় সুদের কারবার আরবে তাহলে কোরআন ওইটাকে না যায় বলছে বর্তমান যুগে যে ফার্স্টেই ঠিক হয়ে যায় নেবেন কত টাকা শতকরা কত সুদ এটা কিন্তু আরবে ছিল না তাই এটা কোরআনে হারাম করে নাই কথাটা বুঝতে পারেন না কি বললাম আমরা তাদের উত্তরে আজকে স্পষ্ট করে বলতে চাই জনাব আপনাদের কথা আংশিক ঠিক আপনারা কোরআন নাজিল হওয়ার সময় কয় ধরনের সুদ ছিল কয়েকটা বিবরণ দিয়েছেন এগুলা আপন জায়গায় সব ঠিক তবে আরও এক পদ্ধতিতে সুদ ছিল কোরআন অবতীর্ণ হওয়ার সময় সেটা আল্লামা আবু বকর আল জাসাস রহমতুল্লাহ আলাই আহকামুল কোরআন নামে তাফসির ভিতরে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন ওয়ার রিবা আল্লাদি কানাতিল আরব তারিভু ওই সমস্ত সুদ যেই সুদকে আরব বিশ্ব তখন জানত চিনত ওয়াতাফ আলহু আমল করত বাস্তবায়ন করত ইন্নামা ওয়া দানানির ইলা আজালিন আলা এর অর্থ আরবরা যে সুদকে চিনে তার ভিতরে একটা এটাও দেড়হামার আর দিনার স্বর্ণের কয়েন বা রূপার কয়েন লোন দেওয়া হইত কুল্লুক ইন্নামা কানা করদু কি দেওয়া হইত লোন দেওয়া হইত কিভাবে ইলা আজলিন নির্দিষ্ট মেয়াদ ঠিক করিয়া দেওয়ার সময় কি হইতো বেজিয়াদাতিন আলা মেকদারে মাক্তারাদা যেই পরিমাণ লোন দিয়েছে সেই পরিমাণের মধ্যে একটু কি করা হইতো বৃদ্ধি করে দেওয়া হইতো নিলেন এক লাখ দিতে হবে এক লাখ পঞ্চাশ হাজার বা দশ হাজার এটা বৃদ্ধি করা হইতো এই বৃদ্ধিটা কেমন করিত আলামা ইয়ে তারা দৌ না বিহি অর্থাৎ ঋণ গ্রহিতা ঋণদাতা উভয় কি একমত ছিল একমত হইত একমত হইয়া কন্ট্যাক্ট করিয়া এইভাবে নিত এই কারণে আল্লামা অবকর জাসাস রহমতুল্লাহ আলাই সুদের সবচেয়ে বড় বিশুদ্ধ একটা সংজ্ঞা পেশ করছেন এই ভিত্তিতে তিনি বলেন সুদ কাকে বলে জানো হুয়াল কারুদুল মাসরুদ লেখা এটা হুয়াল কারুদুল মাসরুত ফিহিল আজাল হুয়াল কারদুল মাসরুতু ফিহেল আজল ওয়া জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরেদে সুদ কাকে বলে ওই করস ওই দেনাকে বলে যেটা মাসুতুন ফিহেল আজল যেটা দেওয়ার একটা আজল নির্দিষ্ট মেয়াদ ছিল নির্দিষ্ট কি হইতো এই আগে বলছি আমরা মেয়াদ না করিয়া পরে দিব বললে কিন্তু এটা কি হয় না বাকি হয় না লোন হয় না কথা বোঝেন নাই এখানে কি হইতো করসটা মাসুতুন ভিল আজাল আমি লোন দিলাম এখন আপনি ছয় মাস পরে আমার লোন দিবেন মাসুতু ভিল আজাল এক শর্ত আর কি জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরে যেই পরিমাণ করস লোন বা পাওনা থাকবে সে পাওনা আর লোনের উপরে জিয়াদা অতিরিক্তটা শর্ত করা হইত কয়টা শর্ত ওই পাওনা বলো হুয়াল কারদু আল মশরুতু ফিহিল আজালু ওয়া জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরিদি ওই লোন ওই পাওনাকে বলে যাহা মধ্যে আজল ছিল শর্ত অর্থাৎ নির্দিষ্ট মেয়াদের পর তুমি দিবা এর আগে আমি চাইতে পারবো না আর দুই নম্বর তু মালিন অর্থাৎ যেই পরিমাণ পাওনা বাইয়ের নসিয়াত তরিকায় পাওনা হোক অথবা লোন দিয়া পাওনা হও ঋণ দিয়া পাওনা হোক এই পাওনার উপরে অতিরিক্ত অঙ্ক বসাই দেওয়া এটার নাম কি সুদ তাহলে বোঝা গেল সব কথা মিলিয়া একটা বড় ফায়দার কথা বলতেছি ওলামা একরাম তোমরা একটু মেহরবানি করে এটা স্মরণ রাখবা আরব দুনিয়ার ভিতরে বহু রকমের সুদ চালু ছিল আমি একটু একটু এই সার সংক্ষেপ বের করতেছি উপরোক্ত কথার এক নম্বর ছিল লোনের মাধ্যমে লোন দিয়া ঋণ দিয়া কি সুদ নেওয়া হইত ঋণ দিয়া লোন দিয়ে সুদ নেওয়ার কয়েক পদ্ধতি এক পদ্ধতি ছিল যে আপনি যাহা নিবেন তাহা দিবেন এক পয়সাও বেশি দিবেন না তাই প্রতি মাসে মাসে আমাকে এক্সট্রা পাঁচশো টাকা কিছু পরিমাণ টাকা দিয়ে দিবেন এটার সাথে ওইটা সম্পর্ক নাই ওইটা দেওয়ার সময় কিন্তু ওইটাই দিবেন যা আমার থেকে নিছেন এইটাকে শরীয়তে সুদ বলে এবং এইভাবে সুদের কারবার আরব দুনিয়াতে চালু ছিল ঠিক আছে কি না দুই আচ্ছা এরপরে আবার দুই পদ্ধতি যখন মুদ্দত সময় এসে যাইতো মেয়াদ পূর্ণ হইত হওয়ার পরে তখন সুরত কি ছিল দোনো সুরতে অর্থাৎ তখন কি হইতো যে টাকা দাও যা দিয়েছি তাই দাও দিতে যদি তখন না পারত তখন আর লজ্জা করত না মাসে মাসে শর্ত দিত না তখন বলতো যাহা নিচ তার উপরে এত টাকা দিতে হবে ঠিক আছে কিনা এই একটা সুরত বা দুইটা সুরতও বলতে পারেন মেয়াদের মধ্যে দিয়া ফেললে সুদের কারবার কেমনে হইল প্রতি মাসে মাসে যা নিছ ওই ঋণ গ্রহিতার থেকে এটা তোমার কি কুল্লু জেয়াদাতিন বেলা আওদিন রিবান এটা সুদ এক আর সময় মতো দিতে না পারলে মেয়াদ আরও চাইলে তুমি যদি বৃদ্ধি করে দিতা যে আমি লোন দিছি এক হাজার তুমি এখন আমার লোনেই পাঁচশো টাকা আদায় করতে হবে আগে বলছি এক হাজার এক হাজার দিবে এখন পাঁচশো বাড়াই দিবা এইটাও তারা করতো এটা দ্বিতীয় সুরত বুঝেন নাই দুই তিন নম্বর সুরত হইল লোন দেওয়া হইত লোন দেওয়ার সময় তখনই কন্ট্রাক্ট হইয়া যাইতো যেমন আবুবকর ইবনে জাসাজ বলছেন কেমন কন্ট্রাক্ট তুমি নিচ্ছ দশ হাজার টাকা আমাকে দেওয়ার সময় কত দিবে বারো হাজার টাকা দিবে মাসে মাসে কিছু নিতে পারবো না চাইতেও পারবো না দেওয়ার সময় একসঙ্গে সুদের টাকা দিয়ে দিবা জেয়াদাতিন মালিন আলাল মুস্তাকরে দে বোঝেন নাই এই সুরত আরবে বলুন না ছিল তিন চার নম্বর সুরত ছিল বেচ মোয়ামালা হইতো বাকিতে বেচা কিনা লেনদেন বাকিতে লেনদেন হইতো টাকা পরে দিত নির্দিষ্ট মেয়াদে এইভাবে লেনদেন হইতো বাইয়ের নাসিয়া এটা তো জায়স্তরিকায় হইতো কিন্তু যদি টাইম মতো কি টাকা মূল্য আদায় করতে না পারত তখন কি কি করা হইতো তার পানার উপরে বৃদ্ধি করা হইতো যে আগে পাইতাম তোমার কাছে এক টাকা যখন আজকে দিতে পারলা না আরও ছয় মাস সময় দিলাম কিন্তু আমাকে দিতে হবে দেড় হাজার টাকা এই টাকাটা এই মামলাটা কিন্তু লোন দিয়া মামলা করে না এটা বেচা কিনার লেনদেন হয়েছে বাইবিন্যাস ইয়ে হয়েছে মাঝখানে মেয়াদ পূরণ হওয়ার পরে বৃদ্ধি করার কারণে এখানে সুদ আসছে এর আগ পর্যন্ত সুদের কারবার ছিল না যে এটা আহাল্লাহুল বাইয়া ও আহারামা রিবার মধ্যে আল্লাহ ব্যক্ত করছেন এবং কাভারেরও এই অর্থেই প্রশ্ন করছিলেন কালু ইন্নামাল বাইউ মিসলু রিবা এটা চতুর্থ নম্বরের সুরত এই সব রকমের সুরতের উপরে আরব দুনিয়া বাণিজ্য করত সুদের বাণিজ্য সুদের কারবার সব স্রোত ছিল কোরআন যখন বলছে আহাল্লাহুল বাই আ রিবা এই কথা বলার সাথে সাথে সব প্রকারের সুদ হারাম হয়ে গেছে কোরআন করে দিয়েছে তাহলে চার সুরতের সুদ ছিল চারো প্রকার চারো ধরন যদি কোরআনে হারাম করে দিয়েছে বর্তমান দুনিয়াতে কমার্শিয়াল সুদের মধ্যে কি করা হয় এক লাখ টাকা নিবা দিবা এক লাখ দশ হাজার টাকা এই যে নেওয়ার সময় লোন নেওয়ার সময় জিয়াদাতিন আলাল মোস্তাকরাজ করতেছে এইটা আরবের জাহেলিয়তের যুগে খুব প্রচলন ছিল এইটা কেউ কোরআন হারাম করেছে তাই তোমরা কোনো যুক্তি দিয়া বর্তমান কমার্শিয়া সুদকে হালাল বলার কোনো পথ নেই কয়টা যুক্তির খণ্ডন হইল তিনটা কয়টা সুদ একদম লাস্টে নাজিল হয়েছে আল্লাহর নবী বয়ানে করে যাইতে পারে নাই একটা তারপরে কোরআনে যাহা বিবরণ আছে আয়াতটা মোতাসাবেহাত মন মতো ব্যাখ্যা করলে চলবে আল্লাহ রসুলে কোনো ব্যাখ্যা দিয়া যায় নাই দুই তিন নম্বর কি বলেছিল কোরআন নাজিল হওয়ার সময় আরব জাহানে যে প্রকারের সুদ ছিল এইটাই কোরআনে হারাম করছে বর্তমান কমার্শিয়াল সুদের এই সিস্টেম ওই যুগে ছিল না এইটাও বাতিল হয়ে গেছে ঠিক না বেঠিক বলো আমি যদিও তৃতীয় প্রশ্নের জবাব দিলাম যে না সেই যুগে লোন দেওয়ার সময় সুদের শর্ত আরোপের সিস্টেমও ছিল এর দ্বারা জবাব তো আপনারা পাইছেন এটা ছাড়া আসল আসল জবাব কি জানো আসল জবাব হইল ভাই কোরআন শরীয়ত যদি কোনো বস্তুকে হালাল বলে কোন বস্তুকে হারাম বলে হালাল হারাম বলা এটা বিশেষ ধরনের সাথে খাস থাকে না বলো বলো বলো কোন একটা বস্তু এই ধরনের ছিল এক সময় দরণ নিয়ে কোরআন হালাল হারাম করে নাই মাহিত্য হাকিকত ওই বস্তুর মূল মাহিত্ব নিয়ে কোরআন হালাল করছে বা হারাম করছে কথা বুঝেন নাই কথা বুঝেন নাই তার উদাহরণ এরকম শরাব কোরআনে হারাম করছে কিনা ইন্নামাল খামরু হারাম কিনা যখন কোরআন অবতরণ হয় তখন আরব যুগের ভিতরে শরাব কি ধরনের কি ধরনের ছিল আর বর্তমান মত কি ধরনের এই যুগের মত আর আরব দুনিয়ার মত কিন্তু কখনো এক ধরনের না অনেক ব্যবধান অনেক বেশ কম এখন মদ তৈয়ার হয় মেশিনে সেই যুগে মদ তৈয়ার হইতো হাতে ওই যুগে হইতো একরকম ওইটা খাইলে উন্মাদনা আসতো এখন তো মদ খাইয়া প্রেম পীড়িত করে উন্মাদনও আসে না এত দামি মদ কতগুলো আছে অল্প ভুজের মদ খাইয়া না পাগল উলঙ্গ ঘুরে রাস্তায় রাস্তায় দামি মদ খাইলে কিন্তু পাগলামিও করবে না আরও প্রেম ভালোবাসা বাড়বে আমি গুলশানের এক ফাইভ স্টার হোটেলের ভিতরে এক মিটিংয়ে গেছিলাম তো ইসলামী প্রোগ্রাম ছিল প্রোগ্রামের পরে এবার আমাদেরকে এই হোটেলেই খানার আয়োজন আলাদা পৃথক কোনো জায়গা নাই ওইখানে যেটা রেস্টুরেন্টে হোটেলের এবার সবাইকে খানা খাওয়াচ্ছে খানা খাইতে গেছি আমরা সবাই বলাম একরাম ওই দেখতেছি হোটেলের ভিতরে তো অন্য লোকও আছে যারা ফাইভ স্টারে থাকে হেদের ভিতরে এক যুবক আর এক যুবতী দুটা ইংরেজ খানার টেবিলে বসছে তারা এক টেবিলে আমরাও বসছি সবাই দেখা যাচ্ছে কাছাকাছি তাদের সামনে মদের বোতল আসছে আমি তো জীবনে মদ দেখি নাই সেই দিন প্রথম দেখলাম <laughs> মদের বোতল টেবিল উপরে রাখছে গ্লাসের মধ্যে মদ ডালছে মেয়ে আবার ছেলে গ্লাসও ডালছে দুই গ্লাসে ঢালিয়া এবার গ্লাসটা হাতের মধ্যে উঠাইছে ছেলে উঠাইছে মেয়ে উঠাইছে উঠাইয়া কি গ্লাসে গ্লাসে ঠুনটুনি দেয় ঢুনটুনি দেয় নাই আমি একজনই জিজ্ঞাসা করলাম এরা এগুলো কি থাবাসা করতেছে কয় না এটি হলো প্রেম ভালোবাসার কাহিনী মানে তুমি এমন হয়ে গেছো যেন আমি দেহ তুমি প্রাণ তুমি প্রাণ আমি দেহ ফুস অশ্লীলতা হইতো আমি এইটার অসুরত দেখছি লন্ডনে যখন প্রোগ্রামে গেলাম আমাদের গাড়ি অলিপুর হিসাবের সঙ্গে আমাদের গাড়ি যাচ্ছে লন্ডন সিটিতে প্রোগ্রাম করে আসতেছে রাত্রে এক বাস স্টেশনের ভিতরে একটু জাম লাগছে সেখানে বাস স্টেশনে দেখলাম যে ছেলে মেয়ে দুইটা একসঙ্গে নামলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালো তারা খুব আনন্দ ফুর্তিতে আছে হঠাৎ করে কোনো কাজ তারা আমরা দাঁড়াবেছি সিগনাল সিগন্যাল সামনে মনে হয় হঠাৎ করে দেখলাম ওই বেটিকে এমন মারা শুরু করলো মারতে মারতে মারতে মারতে অজ্ঞান করে বেলাইছে বেটারে ছেলেটাকে কিন্তু ছেলেটা লাথি মারলে গুসি মারলে পড়ে যায় মেয়েটা কিন্তু মেয়েটা উড়িয়া আবার তার গায়ের উপরে মালিশ করে মানে ভালোবাসে যত লাথি মারে আরো ভালোবাসে লাথি মারে আর ভালোবাসে আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম লন্ডন থাকে ভাই শামিম সিলেটের ওই তার ভাই আছে এখানে পড়ে শামিম ভাই এটা কি খজে হে মদ খাইছে মদ খাইয়ে বকি লেতেছে আর প্রেমিকারে লেতেছে কথা বুঝেন নাই তাইলে স্বল্প দামের হ্যাঁ মদ খাইলে কিন্তু বউকে কিলায় প্রেমিকাকেও কিলায় ওইটাও ঠিক আছে আবার এমন হাইয়েস্ট দামের মদ আছে যেটা খাইলে কোনো ডিস্টার্ব মাথার মধ্যে আসে না তাইলে কি আমরা বলবো ওই যুগের শরাব কেমন ছিল বলো না ওই যুগের শরাব খাইলে মানুষ পাগল উদ্মাত হয়ে যাইত মারামারি কাপড় খুঁড়ে ফেলত এই যুগের কিছু শরাব এমনও আছে যেখানে এই গুণাবলী পাওয়া যায় না তাই এই শরাবগুলো এই মদগুলো বর্তমান যুগে হারাম নয় এটা বলবা ধরন চেঞ্জ হইলে কি হুকুম চেঞ্জ হয় আরে মেয়ে ওই যুগে কোরআনে বলছে সুয়র হারাম শুকর হারাম ও ওয়াল্লাহামুল খিঞ্জির আছে না বর্তমান যুগে কি খিঞ্জির গোস্ত নাই এখন যদি কেউ বলে না শুকর ওই যুগে কেমন ছিল পায়খানা খাইতো মহিলার মধ্যে লুটি থাকতো দেখতে বড় বিশ্রী গান্দা গন্ধ এই জন্য এটাকে কোরআনে হারাম বলছে ওই ধরনের শুকর বর্তমানে নাই এখন তো শুকরের ফার্ম কত সেখানে তার শরীর মালিশ করতেছে শ্যাম্বু লাগাচ্ছে সকাল বিকাল গোসল করাচ্ছে খাদ্য কত ভালো ভালো দিচ্ছে নিজের মানুষের থেকে তাদের খাদ্য আরও উন্নত মানের তাহলে গেজা ঠিক পরিবেশ ঠিক গড় ঠিক কোনো গান্দেগি নাই কোনো ময়লা নাই কোনো কিছু নাই তাহলে এখনের ধরন আর এক রকম সুগরের তাই এই সুগরটা যেমনি যেমনিভাবে সারাবের ধরন মদের ধরন পাল্টাইবার কারণে ওই যুগের ধরনটা হারাম ছিল বর্তমানে হালাল হয় নাই যেমন ভাবে শুকুরের পদ্ধতি পরিবেশ পাল্টানোর কারণে ওই যুগে হারাম ছিল বর্তমানে হালাল বলা যাবে না তেমনিভাবে সুদের কারবার যদি বর্তমান কমার্শিয়াল ব্যাংকিং বড় সুদের কারবার খোদানা গাছটা যদি মনে করো ওই যুগে ছিল না এটা নতুন নতুন আবিষ্কার তাইলে আমরা বলবো ধরনের উপরে সুদকে হারাম করে নাই একটা বাস্তবতার নিরিখে সুদকে হারাম করছে যেই কারণে সুদকে হারাম করছে যেটা সুদের আসল সংজ্ঞা সেটা ওই যুগের সুদের উপরে পাওয়া যায় বর্তমানে সুদের উপরে পাওয়া যায় কেয়ামতের আগের সুদের উপরে পাওয়া যাবে ওই সুদের সংজ্ঞাটা যেই যেই কারবারে বাস্তবায়িত হবে সৎ সুদ আর হারাম হবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন সেই সুদের কারবার টাকা বলেন কুল্লু কারদিন ফিল আজাল বলো না মালিন আলাল বা বললে আরো সুবিধা এই খুললো দাইনিন বলে আরও সুবিধা দাইন আর করদে বেশ কম জানি করজ শব্দ অর্থ হলো লোন আর দাইন শব্দের অর্থ হলো দেনা বুঝো নাই বাইবিন নেশিয়া করিয়া আমার কাছে তুমি টাকা পাইবা তোমার মাল আমি কিনছি ছয় মাস পরে টাকা দিব কইয়া এটা তুমি আমাকে লোন দাও নাই এটা ব্যবসা হয়েছিল ঠিক না বেঠিক তবে আমার কাছে পাওনা হয়েছে কিনা এই মালের দাম পাওনা হয়েছে কিনা এটা দেয় না কিনা আমার এটা দাইন এটা কি না খরচ না আজ ডাইরেক্ট টাকাই দিছো আমাকে লোন সেই ব্যাপারে সুদ বসাইছো এটা করজুন তাইলে আমরা এখানে কি বলবো দাইনুন দাইনুন বলে সব সামিল হবে বুঝো না এই কথা আমরা যে বাকি দিয়ে বেচা কিনা জায়াজের একটা ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে সেই ক্লাসে এটাও আমি ইঙ্গিত দিছিলাম বা পরিষ্কার বলেছিলাম যদি ওই বেটা যে নাকি বাকিতে পণ্য নিছে ছয় মাস পরে টাকা দিবে কইয়া কিস্তিতে হোক বা একসঙ্গে হোক যদি ছয় মাসের টাকা দিতে না পারে তাইলে কি এক পয়সা তার বেশি দাবি করা যাবে এক পয়সা বেশি দাবি করলে এটার নাম সুদ এটা কিন্তু দাইন এটা কিনা খরচ না কথা বুঝেন নাই তাইলে সব প্রকারের সুদের চার প্রকার আরবে প্রচলন ছিল সব প্রকারের কদ্রে মোস্তারেক সমন্বয় একটা গুণ কি প্রত্যেকটা এমন পাওনা যেই পাওনা নির্দিষ্ট মেয়াদে আদায় যোগ্য এবং সেই পাওনার উপরে অতিরিক্ত পাওনা টাকা বসাই দেওয়া হয়েছে সুদ কারে কয় বলো বলো সুদ কারে কয় এমন পাওনা কি যেই পাওনা আদায় করার মেয়াদ ঠিক আছে ঠিক এবং সেই পাওনার দাগ থেকে দেন আদাতের উপর পাওনার উপর কি করবে যে আদাত অতিরিক্ত টাকা বসাবে এটা শুরু দিয়া বসাক লাস্টে বসাক যেভাবে বসাক খুল্লু খরদিন মসুতুন ফিহির আজল মা জেয়াদতে মালিন আলাল মুস্তাকরেজ মা জেয়াদতে মালিন আলাল মুস্তাকরেজ অর্থাৎ যা পানা যা দেনা যা লোন লোনের উপরে যেই কোনো জিয়াদত অতিরিক্ত মাল এটা যদি শর্ত করা হয় প্রথমে করুক লাস্টে করুক মাঝখানে করুক প্রতি মাসে মাসে করুক হার যে আদতকে কি বলা হবে সুদ বলা হবে কথা বুঝো না বুঝো না বলো তাহলে আরব জাহানে সুদ কত অবকাত ছিল কোরআন যখন অবতীর্ণ হয় চার প্রকার সুদকে হারাম করছে কিনা এবং ধরনের উপরে হারাম হালাল আসে না মাহিয়তার মাহিত্যের উপরে সুদের মাহিত্য কি ধরন যেটাই হবে হোক কোনো অসুবিধা না মাহিত্য কি মাহিত্য হইল পানা অথবা লোনের উপর নির্দিষ্ট মেয়াদে লোন দেওয়া আর পানা ব্যবস্থা করা শর্ত হইল কি পানার উপরে লোনের উপরে জিয়াদত বেশি অতিরিক্ত শর্ত করার দেওয়া শর্ত দেওয়া কোন সময় আগদের সময় মহামালার সময় কন্টাকের সময় বুঝেন নাই এবং আদরটা শুরু দিয়ে হোক বা মেয়াদ পূর্ণ হওয়ার পরে হোক এটা লোনের মাধ্যমে হোক বা বাইবিন্যাসিয়া বাকিতে বিক্রি করার পাওনার ব্যাপারে হোক সর্বক্ষেত্রে সব কি সুদ কারণ সুদের মূল ব্যাখ্যা হইল মূল সংজ্ঞা হইল কুল্লু খরদিন মসুতুন ফিহিল আজাল মা জিয়াদাতে মালিন আলাল মুস্তাকরেজ সমস্ত দেনা পানা সমস্ত লোন যাহা জন্য মেয়াদ ঠিক আছে এবং তার মধ্যে পানা বা লোনের অতিরিক্ত মাল বসানো হবে চাওয়া হবে মুস্তাকরাজার ঋণ গ্রহিতার উপরে বা দেনাদারের উপরে অতিরিক্ত মাল দাবি করা হবে শুরু দিয়া দাবি করা হোক মাসকান দিয়ে দাবি করা হোক অথবা মাসে মাসে দাবি করা হোক সর্বপ্রকারের কারবার এটার মান সুদ এটাকে কোরআনে কি বলা হয়েছে রিবা বলা কথা বোঝো নাই কথা বুঝো নাই এখনো তাহলে যারা যুক্তি দিয়েছিল সুদ হারাম নয় বর্তমান সুদ তাদের কয়টা যুক্তি গেল তিনটা যুক্তি গেল তৃতীয় যুক্তির দুইটা জবাব গেল দুইটা জবাব গেল একটা জবাব হলো এই পদ্ধতি এইভাবে প্রথম থেকে বাড়াবাড়ি বাড়াই দেওয়ার এই পদ্ধতি ছিল তোমরা ভুল কইছো হ্যাঁ আর একটা পদ হলো না থাকলেও অসুবিধা নাই কোরআন যখন হালাল করে হারাম করে সেই বস্তুর মাহিত্যকে চিন্তা করে ধরনকে চিন্তা করে না যোগে যোগে ধরনার পদ্ধতি আকৃতির মধ্যে চেঞ্জ পরিবর্তন হইতে পারে বস্তু যদি ওটাই থাকে আকৃতি যেটাই হোক না কেন সময় মতো যেটাই হোক না কেন আকৃতি যাই হোক না কেন বাস্তব বস্তু যদি ওটাই থাকে তাহলে এটা হারামেই থাকবে কথা বুঝছো না বুঝো নেই তাইলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম আজকের আলোচনা সার সংক্ষেপ কি আজকের আলোচনা সার সংক্ষেপ হইল বিগত আলোচনায় বলেছিলাম কমপক্ষে চার হিজড়ির আগে তিন হিজড়ির ভিতরে আল্লাহ পাক সুরা আল ইমরান আয়াত দিয়া সুদকে হারাম করছেন তাইলে সুদ লাস্টে হুজুর ইন্তেকালের কিছুদিন আগে কয়েক মাস আগে হারাম হয়েছে এই সমস্ত কথা বলিয়া সুদের ব্যাখ্যা নবী দিয়ে যাইতে পারেন নাই বলিয়া কোন রকমের পেশ করা যাবে না এইটা হবে ইসলামী বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র এটার জবাব হয়ে গেছে কারণ কোরআনে আয়াত না যে বহু আগে বিদায়ও যে ঘোষণা দিয়েছেন এটা আরেক কারণে দিয়েছেন ঠিক আছে ভাই এরপরে আমরা বলেছিলাম আরও কয়েকটা সন্দেহ তাদের প্রশ্ন যারা হালাল করতে চায় সুদকে তাদের ভিতরে একটা ছিল কি মিনাল মোতা সাবেহাত কোরআনের সুদের এটা কি এটা অস্পষ্ট সুস্পষ্ট ব্যাখ্যা দেয় নাই তারা বলে আয়াতুল মহকামাত যে ইসমত কোরআন আয়াত সুস্পষ্ট ব্যাখ্যার অধিকারী সুস্পষ্ট বিবরণ এসেছে তাহা আমল করা ফরজ যেগুলা মোতাসাবেহাত অস্পষ্ট বিভিন্ন অর্থ মানুষ করতে পারে এটা কিন্তু ফরজ নয় আমল করা এটার জবাবও আমরা দিয়ে দিলাম তারপরে আরেকটা প্রশ্ন ছিল কোরআন যখন আয়াত নাজিল করিয়া সুদকে হারাম বলেছে তখন কিরে এক প্রকারে বর্তমান কমার্শিয়াল সুদের মধ্যে যে প্রথমেই কি বসাই দে সুদের টাকা অঙ্ক ধরে দে ওই সময় এই সিস্টেম ছিল না সিস্টেম ছিল সুদের টাকা লোন সমান থাকে মাঝে মাঝে মাসে মাসে একটু বৃদ্ধি হইতো তবে লাস্টে আদায় করতে না পারলে তখন একটা বৃদ্ধি হইতো ওই সুরত ওইগুলো হারাম এটা হারাম নয় এটার জবাব সামনে এসে গেল না এই সিস্টেমও আরব দুনিয়াতে ছিল কোরআন নাজিল হওয়ার সময় আর না থাকলেও কোনো অসুবিধা নেই দরনের উপরে আয়াত আল্লাহর বিধান নাজিল হয় না মাহিয়তার বস্তুর হাকিকতের উপরে আল্লাহর বিধান অবতীর্ণ হয় আর হাকিকতে রিবা সুদের হাকিকত হইল ওই পানা বা লোনের উপরে অতিরিক্ত মাল দেওয়ার শর্ত করা এবং সেটা মেয়াদ পর্যন্ত করা ঠিক আছে কিনা বলো এই পর্যন্ত আলোচনা আসে করলাম আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদেরকে বুঝার তফিদান করুক এবং সামনে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আসছে তাদের আরও কয়েকটা প্রশ্ন আছে প্রশ্নগুলোর বিস্তারিত জবাব দিয়া এবার ইনশাল্লাহ আমরা ব্যাংকিং সেক্টরে যাব ওয়াকুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম